বাংলার মাটি বাংলার মাটি চুপি চুপি নয় খুল্লুম খোলা একটি কথা বলে যায় সাংবাদিকার পত্রিকা দ্বারা দেশের সেবার ভাবনা চুপি চুপি নয় খুল্লুম খোলা একটি কথা বলে যায় সাংবাদিকার পত্রিকা দ্বারা দেশের সেবার অভাব নাই ভিন্নতার এক নতুন রূপে সকল পরিপাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি নির্ভয়ে আর দুর্বার হয়ে চলব সামনে এগিয়ে বাধা বিপত্তি চোরবার করে বাতিলকে যাব এড়িয়ে নির্ভয়ে আর দুর্বার হয়ে চলব সামনে এগিয়ে বাধা বিপত্তি চোরবার করে বাতিলকে যাব এড়িয়ে নও মোরা দুর্বল হই মোরা সব নও মোরা দুর্বল হই মোরা সব সত্যের সাথে আগামীর পথে মোরা বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মোরা বাংলার মাটি বলবো কথা বাংলাতে মিথ্যে রুখে সত্য কথা বলবো মোরা শপথে বাংলার মোরা বাংলার মাটি বলবো কথা বাংলাতে মিথ্যে সত্য কথা বলবো মোরা শপথে সত্যের সাথে প্রভু আছে সত্যের সাথে প্রভু আছে প্রতিবাদী হয়ে এগিয়ে যাব বলবো কথা কাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি চাহি তোর কাছে নাহি মোর পাচে কর কবুল প্রভু তুমি ধরে নেব কুল ভেঙে সব ভুল করব ধন্য এই ভূমি চাহি তোর কাছে নাহি মোর পাচে কর কবুল প্রভু তুমি ধরে নেব কুল ভেঙে সব ভুল করব ধন্য এই ভূমি প্রভু তুমি যাকে চাও ধন্য করে না প্রভু তুমি যাকে চাও ধন্য করে নাও তোমার দ্বারে নাও মোদের সে দয়া চাই আমি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি